কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে বইমেলা শুরু হয়ে গেছে এবার আপনি ভাবছেন দ্বীপ কি তাহলে বই মেলার হিস্ট্রি বলবে নাকি ওয়েল মেলা নয় তবে বইয়ের হিস্ট্রি বিশেষ করে বাংলা বইয়ের হিস্ট্রি তো বেশ ইন্টারেস্টিং যেমন ধরুন প্রথম ছাপা বাংলা খবরের কাগজের নাম কি জানেন সমাচার দর্পণ থেকে বেরোতো শ্রীরামপুর এবং বার করতেন সেই বিখ্যাত শ্রীরামপুর ট্রায়ও তিনজন পাদ্রি তাদের মধ্যে দুজন উইলিয়াম ক্যারি আর উইলিয়াম ওয়ার্ড ক্যারি সাহেবের মুন্সি নাম শুনেছেন তো সেটা কিন্তু এই ক্যারি কিন্তু শ্রীরামপুরের সঙ্গে কলকাতার কি সম্পর্ক ওয়েল শ্রীরামপুরের মাহেশে কিন্তু হয় ভারতবর্ষের সেকেন্ড ওল্ডেস্ট রথযাত্রা ওল্ডেস্ট হচ্ছে পুরী অফকোর্স আর আমি যে ভদ্রলোকের কথা আজকে আপনাকে বলবো সেই ভদ্রলোকের পূর্বপুরুষরা ওই মাহেশ থেকেই কলকাতায় চলে আসেন বসবাস শুরু করেন শ্যামবাজারে ওকে আপনি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এগোচ্ছেন ভূপেন বোস অ্যাভিনিউ ধরে মিত্র ক্যাফের দিকে মিত্র ক্যাফের উল্টো দিকে মানে আপনার ডান দিকে একটি রাস্তা বৃন্দাবন পাল লেন বৃন্দাবন পাল লেনে ঢুকে একটু এগিয়ে বাঁ দিকে যে প্রথম গলিটা আপনি পাচ্ছেন সেটার পুরনো নাম কাঁটাপুকুর বাই লেন এবং এখানেই থাকতেন নগেন্দ্রনাথ বসু জন্ম ছয়ই জুলাই আঠেরোশো ছেষট্টি অত্যন্ত মেধাবী ছাত্র খুব কম বয়স থেকেই গল্প কবিতা এসব লিখতেন এবং দুটি মাসিক পত্রিকা এডিট করতেন শব্দেন্দু মহাকোষ বলে একটি ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি যখন প্ল্যান করা হয় নগেন্দ্রনাথ সেটি এডিট করার দায়িত্ব নেন এবং তখন তার বয়স ছিল মাত্র আঠেরো বছর তবে এ তো সবে শুরু তারপর এশিয়াটিক সোসাইটির মেম্বারশিপ বাংলার ইতিহাস নিয়ে গবেষণা আসলে তখনকার দিনে হোয়াটসঅ্যাপ ছিল না তো <laughs> কাজে মনোযোগ একটু বেশি থাকতো মানুষের তবে নগেন্দ্রনাথ বসু বোধহয় সব থেকে বিখ্যাত as the editor of Bangla Bishwakosh প্রথম বাংলা এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া জানেন তো বিশ্ব জুড়ে উইকিপিডিয়ার হাজার হাজার ইউজাররা এডিট করে এই ওয়েবসাইটটি দাঁড় করিয়েছেন এবার কল্পনা করুন একটা গোটা এনসাইক্লোপিডিয়া এডিট করছেন একজন মানুষ বাংলা বিশ্বকোষের কাজ শুরু করেন রঙ্গলাল এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় প্রথম ভলিউম বেরোয় আঠেরোশো পঁচাশিতে তার তিন বছর পরে মাত্র ২২ বছর বয়সে বিশ্বকোষের দায়িত্ব নেন নগেন্দ্রনাথ বসু এবং আগামী ২২ বছর রাত দিন এক করে খেটে বার করেন বাংলা বিশ্বকোষের ২২ ভলিউম কাজ শেষ হয় ইন নাইনটিন ইলেভেন উনিশশো সালে নগেন্দ্রনাথ বসু বাংলা বিশ্বকোষের সেকেন্ড এডিশনের কাজ শুরু করেন কিন্তু মাত্র পাঁচ বছর পরেই তার মৃত্যুর ফলে সেকেন্ড এডিশন চার ভলিউমের পরেই থেমে যায় সতেরোই মার্চ উনিশশো সালে এক অসামান্য বাঙালির অসামান্য কাজকে সম্মান জানাতে ক্যালকাটা কর্পোরেশন কাঁটাপুকুর বাইলেনের নাম বদলে করে দেয় বিশ্বকোষ লেন সেই নাম এখনও অপরিবর্তিত এবং বিশ্বকোষ লেনে এখনও রয়েছে নগেন্দ্রনাথ বসুর বাড়ি যেখানে এখন থাকেন তার নাতি শম্ভুনাথ বসু এবং তার পরিবার বইয়ের নামে রাস্তার নামকরণের পৃথিবীতে প্রথম উদাহরণ বোধহয় বিশ্বকোষ লেনি যদিও সেটা কলকাতার একমাত্র এমন রাস্তা নয় যার নামকরণ হয়েছে বই থেকে হাজরা ল্যান্সডাউন ক্রসিং এর কাছে রয়েছে স্বর্ণলতা স্ট্রিট যার নামকরণ হয়েছে তারকনাথ গাঙ্গুলির নভেল স্বর্ণলতা থেকে ওয়ার্ল্ড লার্জেস্ট ওপেন এর বুক ফেয়ার আমাদের কলকাতা বই প্রেমীর শহর এখানেই তো এমন হবে তাতে আশ্চর্য হওয়া কি আছে কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dweep